বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় সুধী আমাদের চারপাশে প্রতিনিয়তই ঘটছে নানা ঘটনা দুর্ঘটনা কতিপয় অসাধু নেতা ও তথাকথিত সমাজপতিদের বিতর্কিত কর্মকাণ্ডে সমাজে দাউ দাউ করে জ্বলছে অশান্তির লেলিহান শিখা এড়িয়ে সাধারণ মানুষের মনে রয়েছে নানা জল্পনা কল্পনা আর উদ্বেগ উৎকণ্ঠা এসবের ছিটে ফোঁটা আর গাঁও গ্রামের সহজ সরল মানুষের মনের কথাকলিকে আবহমান বাংলার সুরের বাঁধনে ছন্দবদ্ধ করেছেন সিলেট লেখক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি শেকড় সন্ধানী লেখক ছড়াকার সাংবাদিক কলামিস্ট আশির দশকের শক্তিমান কবি নাজমুল ইসলাম মকবুল আপনারা উপভোগ করবেন নাজমুল ইসলাম মকবুল এর কথা ও সুরে উদীয়মান কণ্ঠশিল্পী ভোরের আলো শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক রাকিব আল হাসানের কণ্ঠে সিলেটের আঞ্চলিক ভাষার বেশ কটি গানসহ দেশ বিদেশে সাড়া জাগানো ভিন্ন স্বাদের ভিন্ন আমেজের প্যারোডি গানের অনবদ্য সংকলন আমরা ঘরর তাই হৃদয় ছোঁয়া একগুচ্ছ গানের অ্যালবাম আমরা ঘরর তাই আমরা ঘরর তাই আমরা ঘরর www.almodinaalmodina.com